নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন ফালিল্লাহ আমদল মিন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মানুষের দেলটা হলো বিশাল খোলা ময়দানে উড়ন্ত পাখির এক পালকের মতো বিশাল খোলা ময়দানে বিক্ষিপ্ত হাওয়া প্রবাহিত হচ্ছে এই অবস্থায় একটি উড়ন্ত পাখি যেমন ময়দানের এ প্রান্ত থেকে ও প্রান্তে আসা যাওয়া করে বাতাসে একবার ময়দানের উত্তর প্রান্তে নিয়ে যায় আবার দক্ষিণ প্রান্তে ফিরে আসে একবার উপরের দিকে উঠে যায় বাতাসে আবার নিচের দিকে নেমে আসে একটি উড়ন্ত পাখির পালক যেমন বিশাল খোলা ময়দানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসের ভিতরে যেমন উলট পালট খেতে থাকে মানুষের দেলটাও ওইভাবে পরিবর্তন হয় মানুষের দিলকে আরবিতে বলা হয় কাল্ব কাল্ব শব্দের অর্থ মায়ে তাকাল্লাভ যে নিজে নিজে উলট পালট হয় পরিবর্তন হয় মনের ভিতরে একটা ফিলিংস জাগে এক সময় সাথে সাথে পরিবর্তন হয় এক সময় রাগ হয় আর এক সময় শান্ত হয় আর এক সময় আনন্দিত হয় এক সময় দুঃখিত হয় দুঃখ শোক তাপ ভালো মন্দ হাসি কান্না হর্ষ বিষাদে একাকার হয়ে যায় মানুষ মানুষের দেল বিভিন্ন সময়ে বিভিন্ন অনুভূতি ব্যক্ত করে এবং বিভিন্ন অনুভূতি সে অনুভব করে এই জন্য এই যে উড়ন্ত পরিবর্তনশীল অন্তর এই জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা লা তুদিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা হে আমাদের প্রভু হেদায়ত প্রাপ্তির পরে এই অন্তরকে বাঁকা করে দিও না হেদায়ত প্রাপ্তির পরে অন্তর বাঁকা হয়ে যায় ছিল পীরের মুরিদ হয়ে গেল আহলাদিস আহলাদিস হওয়ার পরে জসিমউদ্দিন করিমউদ্দিন রহিমউদ্দিন সলিমউদ্দিনে এক একজনের বই পড়তে পড়তে মাথা এখন গুলিয়ে গেছে এমন গুলাম গুলাইছে যে ডাইনে যাবে না ভামে যাবে সামনে যাবে না পিছনে যাবে কোনটা হালাল কোনটা আরাম কোনটা ঠিক কোনটা বেঠিক কিছুই বলে না ঝঞ্ঝাবিক ক্ষুদ্র এই পৃথিবীতে ইমানের উপরে টিকে থাকা সেরকম কঠিন যেমন হাতের উপর আগুনের আঙ্গার ধরে রাখা কঠিন ইমান নিয়ে আপনি চলছেন ইমানটা আপনার পুঁজি একজন ধাক্কা মেরে দিল ইমানটা ছুটে পড়ে গেল নিচে ইমান তো হাতের আংরার উপর রাখা কঠিন হাতের আগুনের আঙ্গার যেরকম হাতে রাখা কঠিন তার চেয়ে বেশি কঠিন শেষ জামানায় ইমানটা হাতে করে নিয়ে যাচ্ছে রাখাই কঠিন আবার একজন ধাক্কা মেরে সবল মেরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে দিল আল্লাহ পাক বলছেন ফাল হামাহা ফজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা যাক্কাহা ওয়া কাদ খাবা দাসাহা ভালো মন্দ সবকিছু বুঝার ক্ষমতা তাকে দিয়েছে ভালো মন্দ বুঝার ক্ষমতা তার ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি ফাল হামাহা এলহাম করে দিয়েছি ভালো মন্দ নিজের ভালোটা পাগলেও বোঝে পাগলকেও যদি গরম পানিতে হাতটা ডুবাই দেন টান দিবে বুঝতে পারে যে গরম পানি আমার কষ্ট হচ্ছে ছোট বড় ছোট নাবালক শিশু বাচ্চা ওকে ওকে ধমক দিয়ে দেখেন কিভাবে কাঁদে ওকে একটু আদর করেন কিভাবে খুশি হয় সেও বুঝতে পারে আল্লাহ পাক বলছেন ফাল হামাহা খুজুর ওয়া তাকওয়াহা কদ কদ খাবা দাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষদায় পড়ে দোয়া করতেন আল্লাহর কাছে ইয়া মুকাল্লিবাল কুলু হে অন্তরের পরিবর্তনকারী ইয়া মুকাল্লিবাল কুলু হাব্বিত কালবি আলা দিনিক আমার দেলটাকে আপনার দিনের উপর স্থায়ী রাখুন ইয়া মুসারিফাল কুলু হে দিলকে পরিচালনাকারী সার্রিফ কলবি ইলা তাআতিক আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ধাবিত করুন আল্লাহ রব্বুল আলমিনের কাছেই সাহায্য চাইতে হবে কায় মনোবাক্যে এবং বলতে হবে যে ইমানটা যেন শেষ পর্যন্ত টিকে থাকে ইসলাম এক শ্রেণীর লোকের খেলার পুতুলে পরিণত হয়েছে যে যেভাবে পারে সেইভাবে ব্যাখ্যা করে দিচ্ছে চলে গেলেন কিংবদন্তির মহানায়ক মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুরসি রাহেমাহুল্লাহ রহমাতান ডক্টর মোহাম্মদ মুরসিকে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ তার খেদমতগুলি কবুল করুন তাকে মজলুম হিসাবে আল্লাহ পাক গণ্য করুন আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন তো আমার সমস্যা আল্লাহ যদি তাকে জান্নাত দিয়ে দেয় তা আমাদের জায়গা কম হবে এবার ক্ষমা করবেন বা না করবেন তার দোষ বা ত্রুটি কি আছে না আছে একটি দোষকেও সে এড়িয়ে যেতে পারবে না মালি হাজার কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান আহসাহা এটা কেমন কেতাব যখন আমল নামা দেওয়া হবে তখন এটা কেমন কেতাব এর মধ্যে ছোট বড় কোনটাই বাদ পড়েনি فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যারা পরিমাণ ভালো কাজ যে করেছে সেটুকু পাবে সেটুকু আমল নামাতে দেখতে পাবে আবার যারা পরিমাণ খারাপ কাজ করেছে সেটারও হিসাব আল্লাহর কাঠগড়ায় দিতে হবে কেউ কাঠগড়া থেকে রিহাই পাবে না যদি আল্লাহ কাউকে ক্ষমা না করেন যার যারা আমল নামা নিয়ে সে চলে যাচ্ছে একজন মুসলিম ভাই আমাদের দিনী ভাই তার ভিতরে দোষ ত্রুটি ভালো মন্দ তার মানহাজের সাথে তার কথার সাথে তার রাজনীতির সাথে অনেক কিছুর সাথে আমাদের দ্বিমত আছে এতে কোনো সন্দেহ নেই থাকতেই পারে সেই কারণে একজন মুসলিম হিসাবে তিনি কি আমার সেলফিটিও পাওয়ার যোগ্যতা রাখে না তিনি কি আমার কাছে দোয়া পাওয়ার যোগ্যতা রাখে না রসুল্লাহ সাল্লাম বলেন একজন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস্তা বলে ওয়ালা মিথলু দালেক তুমি যে দোয়া করলে আল্লাহ তোমাকেও সেরকমই দিক আল্লাহ তুমি ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমা করে দাও ফেরেস্তা বলছে আল্লাহ তোমাকেও ক্ষমা করো আরেকজনকে দোয়া করা মানে নিজের উপরে দোয়াটা ফিরে আসা এখন ওই যে অতি উৎসাহী অতি আবেগ অতি বিদ্বেষ অতি বুঝনেওয়ালা অতি পণ্ডিত এখন এক শ্রেণীর অতি পণ্ডিতেরা গালিগালাজের দলিল খুঁজে বের করছে মরা মানুষকে কেউ বলছেন মরা মানুষকে গালি দিতে নাই মরা মানুষের দোষ ত্রুটি বলতে নাই মরা মানুষের ভালোগুলি বলতে হয় দোষ ত্রুটি উল্লেখ করতে নাই কারণ সে আল্লাহর দরবারে চলে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন যে মারা যায় সে বোঝে কোথায় গেল কিভাবে গেল মরা মানুষের দোষ ত্রুটি বলতে নাই দোষ ত্রুটি জানা থাকলেও সেটা গোপন করা যায় কিন্তু আলাদা পাইনি দোষ ত্রুটি খুঁজার দলিল বের করুন আগের জমানায় সালাফে সালিনগণ কোরআন হাদিস সামনে রাখতেন ওখান থেকে যা বোঝা যায় সেটা আমল করত আর এখন আমরা আমরা নিজেরা যে আমল করতেছি সেই আমলের সমর্থনের দলিল খুঁজে বেড়াচ্ছি মানে আমাদের রীতিনীতি আগে নির্ধারণ হয়েছে আর এর সমর্থনের দলিল আমরা পরে খুঁজতেছি কিন্তু নিয়ম নিয়ম হল দলিল অনুযায়ী যা হবে সেইটুকু পাবো আমি দলিলের বাইরে যাওয়ার সুযোগ আমার নাই একটা উদাহরণ দিলে সহজ হবে যে আমি দলিল আমার পর্সায় আছে সাড়ে সাত শতাংশ এবার সাড়ে সাত শতাংশ আমি মেপে বাড়তি যেটুকু আছে সেটা ছেড়ে দিতে হবে ওটা কার ওটা আমার জানার বিষয় আমার দলিল পর্সায় সাড়ে সাত শতাংশ সাড়ে সাত শতাংশ আমি মেপে গুটি দিলাম কিন্তু আমার দরকার দশ শতাংশ দশ শতাংশ হলে আমার বাড়িটা টিকে যায় গাছগুলি সব বেঁচে যায় এবার দশ শতাংশের মধ্যে খুঁটি দিয়ে সাড়ে সাত শতাংশের দশ শতাংশ বানাবার ধান্দায় আমি ব্যস্ত সাড়ে সাত শতাংশ পর্চা আছে আর আড়াই শতাংশ কিভাবে বানানো যায় এটা হেবা দলিল করে এটা মিথ্যা দলিল খাড়া করে এটা ভুয়া পর্চা দিয়ে কিভাবে এটা সেট করা যায় এই ধান্দায় আমরা ব্যস্ত আমি যেটা করব সেটা শরীয়ত আর এর সমর্থন আমি দলিল খুঁজে বেড়াবো এতে করে মুসলিমের কাজ নয় একজন মুসলিম মারা যায় একজন কাফেরও যদি মারা যায় একজন কাফেরও যদি মারা যায় তার কুফুরি থেকে তার আকিদা থেকে মানুষকে সতর্ক করবার জন্য একজন মুসলিমের যদি আকিদায় ভ্রষ্টতা থাকে তাহলে সেই ভ্রষ্টতা জানাবার জন্য প্রয়োজনের নাম নিয়ে আর যদি নাম না নিয়ে পারা যায় যে এক শ্রেণীর লোক তাদের এই আকিদা বিশ্বাস এক শ্রেণীর লোক কোন কবিরা গুণাগারকে কাফের মনে করেন কিছু লোক আছে কবিরা গুণা করলেই সে কাফের হয়ে যায় এই আকিদা সে পোষণ করেন এরা হল খারিজি আকিদার অন্তর্ভুক্ত খারেজিয়াতের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি যত বড় পাপিষ্টই হোক না কেন তার পাপ যদি শির্ক এবং কুফর না হয় এবং সেই পাপ যদি সে জেনে বুঝে করে না জেনে করলে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবে এর সমর্থনে বহু দলিল আপনাদের কাছে পেশ করা হয়েছে বহু দলিল আপনারা শুনেছেন যে মানুষ না বুঝে যদি কোনো কুফুরি পাপ যদি করে তা আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে দলিল বুখারির হাদিস মানি ইসরায়েলের জনৈক ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ছেলেদেরকে বলে গেলেন আমি তো মহাপাপী আল্লাহ ধরলে আমাকে সারবেন না আমি মারা যাওয়ার পরে আমাকে পুরিয়ে ছাই করে অর্ধেক সাই পানিতে ভাসিয়ে দিও আর অর্ধেক সাই বাতাসে উড়াই দিও আল্লাহ আমাকে ধরতে পারবে না আল্লাহ পাক বললেন কোন হয়ে যাও হয়ে গেল মানুষটিকে আল্লাহ জিজ্ঞেস করলেন গায়েবের খবর আল্লাহ নবী আমাদেরকে পরিবেশন করছেন মানুষটিকে আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি বুদ্ধি খাটিয়ে কি বলেছিলে তোমাকে নাকি আমি ধরতে পারবো না এখন যে ধরে ফেললাম বলবেন যে দয়াময় আমি ছিলাম মহাপাপি এমন পাপ করেছিলাম যে পাপের কোনো কুল কিনারা ছিল না বাঁধবার কোনো উপায় পাইনি আমার বুদ্ধিতে যা কুলাইছে আমি তাই করেছি তোমার আজাদ থেকে বাঁচার জন্য তোমাকে ভয় করে আমি এই কাজ করে এসেছিলাম যা কিছুই করেছি তোমার গদব থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক বলবেন যে তুমি মরার সময় আমাকে ভয় করেছিলে যাও সেই অসিলায় তোমাকে ক্ষমা করে দিল এত বড় একটি কুফুরি আকিদা নিয়ে লোকটা মারা গেল যে আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানায় অর্ধেক ছাই পানিতে ফেলে দিলে অর্ধেক ছাই আগুনে বাতাসে উড়িয়ে দিলে আল্লাহ আমাকে ধরতে পারবে না আল্লাহকে কত দুর্বল ভেবে আল্লাহর কুদরত সম্পর্কে সে কতটা অজানা যে আল্লাহ কিভাবে তাকে ধরে ফেলবেন সেই বুদ্ধিটা তার মাথায় খেলে না সে মরার সময় বাঁচবার চেষ্টা করে তার বুদ্ধি অনুযায়ী সে বাঁচবার চেষ্টা করে তার এলিম কালাম কম সে আল্লাহর বিধান অতটা জানে না বা আল্লাহর কুদরত সম্পর্কে তার অতটা জ্ঞান নেই তার জ্ঞানের স্বল্পতার কারণে তার বুদ্ধিতে যা কুলাইছে সে তাই করে দুনিয়া ত্যাগ করলো আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিল আল্লাহ পাক যাকে ক্ষমা করে দিবেন সে ক্ষমা পেয়ে যাবে আমল দিয়ে কেউ জান্নাতে যেতে চাইবে আমল দিয়ে জান্নাত হয় না আমল দিয়ে জান্নাত যাবে আলম দিয়ে জান্নাত হয় না আল্লাহর জান্নাতের বহু দাম লক্ষ লক্ষ কোটি কোটি বছরের আমল দিয়েও জান্নাতের মূল্য হয় না জান্নাত দিবেন আমলের রসিলায় আল্লাপাক সামান্য আমলের রসিলায় কাউকে ছেড়ে দিবেন আবার কাউকে ধরে বসবেন এমন কঠিন ভাবে পার পেয়ে যাওয়া কঠিন ওই জন্য ইমানদারের ভিতরে দুইটি গুণ থাকবে একটা হল আল খাউফু আর রাজা খাউফ মানে হল ভয় আশঙ্কা রাজা মানে আকাঙ্ক্ষা আশা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এই আশা থাকতে হবে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আল্লাহ গাফুর রহিম কত পাপিষ্টকে ক্ষমা করে দিবেন তো আমাকে কি আমি তো আল্লাহর ক্ষুদ্র মাখলুক পিঁপড়ার চেয়েও আমি অধম আমাকে পুরাবার জন্য আল্লাহ পাক যেই যার নাম তৈরি করেছেন কত লক্ষ বছর সেই আগুনকে হিট দেওয়া হয়েছে আল্লাহ আমি তোমার অসহায় বান্ধা আমার তো কিছু নাই আমাকে পুরাবার জন্য তোমার এত আয়োজন লাগবে না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ যাকে ক্ষমা করে দিবেন সে ক্ষমা পেয়ে যাবে আল্লাহ যাকে ক্ষমা করবেন না তার ক্ষমা পাওয়া কঠিন একটা লোক মারা গেল সেই লোকটাকে গালি দিতে হবে এটা কোন ইসলাম কে শিখায় কোন শয়তানে শিখায় এগুলি কোথায় তার দলিল হ্যাঁ তার আকিদার সাথে আমি একমত না তার বিশ্বাসের সাথে আমি একমত নাও থাকতে পারি তার আকিদার সাথে আমি একমত নাও থাকতে পারি তার মানহাজের সাথে আমি একমত নাও থাকতে পারি তার আমল তো সবই খারাপ নয় দুই একটা মানহাজগত বিষয় আছে যেটার সাথে আমি দ্বিমত আমি বলবো যে হ্যাঁ উনি ভালো মানুষ বা উনি আল্লাহর বান্দা কিন্তু উনার এই আমলের সাথে বা এই কথার সাথে আমি একমত না এতটুকু আমি বলতে পারি কেন তাকে খাটো করার জন্য নয় জাতিকে সতর্ক করার জন্য জাতি যাতে তার এই কথার দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত না হয় একজন মানুষ মারা গেল তাকে গালাগালি কঠিন গালাগালি আবার আর এক শ্রেণীর লোক তাকে শহীদ শহীদের সার্টিফিকেট শহীদের ট্যাগ লাগাবার জন্য দিন রাত গলত ঘর্ম চেষ্টা করতেছেন কোথাকার কোথায় সেট করতেছেন ডক্টর মোহাম্মদ মুরসি চলে গেছেন আল্লাহর দরবারে আল্লাহ পাক তাকে ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা করলে তাকে ধরবেন তার পাপ আছে কতটুকু পুণ্য আছে কতটুকু ভালো আছে কতটুকু মন্দ আছে কতটুকু এটা বিচার করবার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি তার কথার ভিতরে যেটা শিক্ষণীয় সেটা আমার জন্য গ্রহণীয় তার কথার ভিতরে যেটা বর্জনীয় সেটা অবশ্যই বর্জনীয় কিন্তু তাকে শহীদের সার্টিফিকেট দিতে পারলে এমন কি হবে যে আমার দশটা নেকি হবে শহীদের সার্টিফিকেট দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলাম কেন হ্যাঁ আমি এতটুকু বলতে পারি আল্লাহ তুমি এই মজলুম নেতাকে মুসলিম জাহানের এই মাজলুম নেতাকে তুমি ক্ষমা করে দাও বন্দি অবস্থায় তিনি নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় নিলেন আল্লাহ তুমি তাকে শাহাদতের মর্যাদা দাও আল্লাহ যদি তাকে শাহাদাতের মর্যাদা দেয় আমার সমস্যা আছে কি সমস্যা নাই রসুল্লাহ সাল্লাম বলেন মাটি চাপা খেয়ে যে মারা গেল সে শহীদ চাপ খেয়ে যে মারা গেল সে শহীদ পানিতে ডুবে যে মারা গেল সে শহীদ আগুনে পুড়ে যে মারা গেল সে শহীদ মহিলাদের মধ্যে প্রসব বেদনায় প্রসব কষ্টে বাচ্চা ভূমিষ্ঠ করবার সময় মারা গেল সেও শহীদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদুন যে ব্যক্তি নিজের বৈধ মালকে সংরক্ষণ হেফাজত করতে গিয়ে নিহত হল ডাকাতের হাতে ছিনতাইকারীর হাতে সে শহীদ ওয়ামান কুতিলা দুন আরেহি ফাহুয়া শাহিদ তার নিজের স্ত্রী পরিবারের সম্ভ্রমকে রক্ষা করবার জন্য লুচ্চে বদমাইশের হাত থেকে ফিরাবার জন্য স্ত্রী পরিবারের সম্ভ্রমকে রক্ষা করবার জন্য নির্মমভাবে নিহত হল সেও শহীদ শাহিদ যে ব্যক্তি তার সম্ভ্রম রক্ষার ক্ষেত্রে নিহত হলেন তিনিও শহীদ যে মাল নিজের বৈধ মালকে হেফাজত করতে গিয়ে নিহত হলেন তিনিও শহীদ এসব লোকদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন আল্লাপাক এই শহীদের মর্যাদা কে পাবে আর কে না পাবে এটা আল্লাহ জানেন আল্লাহ ভালো জানেন আমার আপনার বলবার কিছু সৈয়দুসুহাদা হামজা রাজি আল্লাহ তালানহু অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমি বলতে পারবো না অবশ্যই পারব কেন পারব কারণ রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হয়েছে শহীদদেরকে ব্যাটাল ফিল্ডে যুদ্ধরত অবস্থায় কাফের আঘাতে আহত সোলজারের শরীরে যেই রক্তাক্ত পোশাক সেই রক্তাক্ত পোশাক সহ তাকে দাফন করতেন যারা ব্যাটাল ফিল্ডে শহীদ হয় যুদ্ধের ময়দানে তাদেরকে ওই পোশাক সহই রক্তওয়ালা পোশাক সহই দাফন করার নিয়ম তাদের গোসল নাই তাদের আলাদা এক্সট্রা কোনো কাফনের ব্যবস্থা নাই তার পরনের বস্ত্র দিয়ে তাকে দাফন করবার নিয়ম আমরা যারা শহীদ হচ্ছি আজকাল বা শহীদ বানাচ্ছি রাজনৈতিক শহীদ এখানে মুসলমান তো শহীদ হয় হয় একদম অমুসলিমও শহীদ হয়ে যায় এর হল রাজনৈতিক শহীদ শহীদের ট্যাগটা লাগাতে পারলে মনে আত্মতৃপ্তি পাওয়া যায় আমার এই লোকটা শহীদ তো শহীদ আপনি বললে হবে কিন্তু আমরা তাদেরকে কি করি গোসল দেই না গোসল দেয় কেন শহীদ তো শহীদের তো গোসল নাই গো গোসল দেন কেন তাহলে ব্যাটাল ফিল্ডে মারা যাওয়া শহীদ আর শহীদের মর্যাদা প্রাপ্ত ব্যক্তি দুইজন এক নয় আর ডাইরেক্ট যুদ্ধের ময়দানে শহীদ লেলায় কালিমাতিল্লাহিয়া আল্লাহর কালেমাকে বুলন্দ করবার আর এক শহীদ আছে সে গাড়ি চাপা পরে মারা গেল দেওয়াল ধসা চাপা পরে মারা গেল পানিতে ডুবে মারা গেল আগুনে পুড়ে মারা গেল প্রসূতি মহিলা মারা গেল পেটের পীড়ায় মারা গেল এরা শাহাদতের মর্যাদা পেয়ে গেলেন কিন্তু ওই শহীদের হুকুম এখানে নয় এই গোসল দিয়ে কাফন দিয়ে জানাজা দিয়ে একে দাফন করতে হবে বা কায়দা সাধারণ মুসলিমদের মতোই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে বলা হল উস্তুস হিদাব জাবির উবনা আবদুল্লাহ রাজি আল্লাহ তালহু ফি ইয়াউমি ওহুদের যুদ্ধের দিনে জাবির ইবনে আবদুল্লাহ শহীদ হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাম বারণ করলেন না যে না শহীদ বলল না তো এটার দলিল কি এটা যা আপনি আর একজনকে শহীদ বলবেন ওটা দলিল না কেন আপনার বলার আর ওই বলার মধ্যে পার্থক্য হলে এই ওই শহীদ বলা হচ্ছিল নবীর সামনে নবীর মৌন সম্মতি দিয়ে নীরব ছিলেন নবী বলেননি যে না যাবেরকে শহীদ বলো না নবী সামনে কোনো কথা বললে বা কোনো কাজ করলে সেটা যদি নবী বাধা প্রদান না করেন মৌন সম্মতি যাকে বলা হয় যেটাকে বলা হয় আরবিতে বা হাদিসের পরিভাষায় তাকরিরি হাদিস তাহলে তাকরিরি হাদিস দ্বারা প্রমাণিত হল জাবির উবনু আবদুল্লাহ রাজি আল্লাহ তালন ওহুদের যুদ্ধে শহীদ হলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে বলা হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই শহীদদের শরীরের কাপড় দিয়ে জানা দাফন করে দিলেন শহীদ হিসাবে তাদেরকে গণ্য করলেন তারপরে আয়াত নাজিল হল বুখারিতে লম্বা হাতি ছেড়েছে অহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কান্নার রোল পড়ছে কেঁদেই চলে সন্তান সন্ততিরা সবাই কাঁদে চোখের পানিতে বন্যা বয়ে যাচ্ছে মদিনায় সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেছেন অহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন শহীদদেরকে অহুদের যুদ্ধের শহীদদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদের আত্মাকে সবুজ রঙের পাখি বানিয়ে সেই পাখিকে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়ে বললেন তোমরা আমার দিনের জন্য শহীদ হয়ে এসেছ এই জান্নাতের ভিতরে তোমরা পাখির আকারে থাকো আর গোটা জান্নাতময় বিচরণ করো যেখানে যেই ডালে বসে যেই ফল খাওয়া তোমাদের পছন্দনীয় সেখানে বসে বসে ফল খেতে থাকো তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ব্রাহ্মমান তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম বদর খন্দকেতে করল জীবন প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান পবিত্র করল জমিন বাড়ল মমি প্রতিষ্ঠা পেল আর কোরআন তোমরা ভুলে গেছ বীর শহীদদের নাম তারা আজ জান্নাতেরই খোশবাগেতে অতিথি ব্রাহ্মমান আল্লাহ রাব্বুল আলমিন শহীদদেরকে ডেকে বললেন তোমরা আমার কাছে কি চাও তোমাদেরকে যেইটুকু দিলাম আমার দিনের জন্য কিছু করেছ সেই জন্য তোমাদেরকে যেইটুকু দিলাম আমার কাছে কি চাওয়ার আছে তোমাদের বলো শহীদগণ এক বাক্যে বলে ওঠেন আল্লাহ আমরা পৃথিবীতে আবার ফেরত যেতে চাচ্ছি আবার তোমার রাস্তায় সংগ্রাম করে বহুদের যুদ্ধের মতো আবার যুদ্ধে অংশগ্রহণ করে তোমার রাস্তায় শহীদ হয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ পাক বললেন এটা আর হবে না মানুষ মরে গেলে আর পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ নাই মানুষ মারা গেলে পৃথিবীতে ফেরত যাওয়ার সুযোগ নেই কিন্তু জাল হাদিস আলা মৌলবী বলছেন যে আল্লাহ নবীর মায়ের প্রসবের সময় নবী যখন ভূমিষ্ঠ হলেন তখন জান্নার থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম ওরা ফিরে এলেন পুনর্জন্মবাদ এটা বঙ্কিমচন্দ্রের আকিদা বিশ্বাস এটা বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের আকিদা বিশ্বাস বঙ্কিমচন্দ্র নাকি ওই ভদ্রলোকের নাম হ্যাঁ আবার আসিব ফিরে হ্যাঁ জীবানন্দ দাস আর জীবনানন্দ দাসের ধর্ম আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে ধানসিঁড়ির তীরে আবার ফিরে আসবো এটা জীবনানন্দ দাসের আকিদা মুসলমানের আকিদা বোখারি হাদিস বলছিলাম রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাক বললেন তোমাদেরকে আর পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না এখানে জান্নাতে আর কি চাও বলো তখন তারা আবেদন করলেন আমাদের মা বোনেরা বাড়িতে কাঁদছে বাবা ভাই বাড়িতে কষ্ট পাচ্ছে আমাদের মৃত্যুর শোকে মুজ্জমান তাদেরকে যদি খবরটা দিতে পারতাম যে আমরা ভালো আছি তাহলে খুব ভালো হতো কেউ কি এমন আছে যে আমাদের বাড়িতে এই খবরটা পৌঁছে দিতে পারে যে আমরা জান্নাতের মধ্যে ভালো পজিশনে আছি আল্লাহ পাক বলেন আমি পৌঁছিয়ে দেব খবর তোমরা চিন্তা করো না রসুল্লাহ সালাম বলেন তখনই কোরআন আয়াত নাজিল হয়ে গেল ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না মৃত্যু মনে করো না তারা আল্লাহর দরবারে জীবিত অবস্থায় তারা রুজি ভক্ষণ করছে আল্লাহর দেওয়া এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ঘটনার প্রেক্ষাপট হলো এই এই প্রেক্ষাপটে আয়াত নাজিল হলো তাহলে ওহুদের যুদ্ধে যারা শহীদ হলেন তাদেরকে রাসুল সালাম শহীদ হিসাবে রক্তাক্ত পোশাকে গোসল দাফন করালেন একজন সাহাবি তার নাম হল হানজালা রাজি আল্লাহ তালা আনহু তাকে শহীদদের লাশের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল হানজালা রাজি আল্লাহ আনহার স্ত্রী খবর দিয়ে দিলেন যে আমার স্বামী মেলামেশা করেছেন আমার সঙ্গে ফরজ গোসলটা করবার সুযোগও হয়নি যুদ্ধের আওয়াজ শুনিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে ওকে একটু গোসলের ব্যবস্থা করিয়ে দিয়ে ফরজ গোসল বাকি ছিল তার রসুল্লাহ সাল্লাম বললেন হানজালার লাশ খুঁজে দেখো কোথায় পাওয়া যায় ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত সাহাবিদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে হানজালার লাশ তো পাওয়া যায় না রসুল্লাহ সাল্লাম আসমানের দিকে উপরে মাথা তুলে দেখলেন আসমান এবং জমিনের মাঝখানে মেঘের পানি দিয়ে ফেরত তারা তাকে গোসল করাচ্ছে ওই জন্য তার নাম হল গ্যাসিলুল মালায়েকা ফেরেস্তারা তাকে গোসল করিয়ে দিলেন মেঘের পানি দিয়ে মেঘের স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে আসমান এবং জমিনের মাঝখানে গোসল করিয়ে দিলেন গাসিলুল মালায়েকা হামদালা রাদি আল্লাহ তালানহু শহীদের এত মর্যাদা শহীদ ওই লোক হবে যে লোক সেরেফ আল্লাহর দিনকে বিজয় করবার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে সংগ্রাম করেনি আল্লাহর দিনের উপরে অবিচল থেকে শাহাদতের তামান্না নিয়ে নিজের বিছানায় মারা গেছে সেই লোক শহীদের মর্যাদা পেল রসুল্লাহ সাল্লাম বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুটা মৃত্যুর যন্ত্রণা পিঁপড়া কামড় দেওয়ার চেয়ে বেশি কিছু নয় টুকরো টুকরো করে ফেলছে লাশ ছিন্ন ভিন্ন করে ফেলছে বুলডেজারের লাশ ছিন্ন পিষ্ট হয়ে যাচ্ছে ব্রাশ ফায়ারে লাশকে ছিন্ন টুকরা করা হচ্ছে কেটে কেটে টুকরো করছে জীবন্ত মানুষের শরীর থেকে শরীরের অঙ্গহানি ঘটাচ্ছে চাপা দিদি কুপিয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেন বলে কষ্ট মনে করো তোমরা কষ্ট নয় যারা শহীদ হয় তারা পিঁপড়ার কামড়ের চেয়েও তাদের আজাবটা কম হয় মৃত্যুর সময় আল্লাহ আকবার বলছিলাম যে ওহুদের যুদ্ধে যারা শহীদ হলেন তাদের শাহাদতের একবার স্বীকৃতি রসুল দিলেন শহীদ হিসাবে রক্তাক্ত কাপড়ে দাফন করা হল আবার স্বীকৃতি দিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে যে তারা জান্নাতের মধ্যে সবুজ পাখির আকারে বিতরণ বিচরণ করছে রাত যখন হয় তখন আল্লাহর আরো সে পায়ার তলে তাদের থাকবার বাসা আছে সেই বাসাতে এসে তারা ঘুমায় বন্ধুগণ বলছিলাম যে একজন মানুষ যদি শহীদ হিসাবে আল্লাহ গণ্য করেন আমার কোনো ক্ষতি নেই তাকে যদি আল্লাহ পাক শাস্তি দেন আমার কোনো লাভ নাই আমি মুসলিম হিসাবে দোয়া করলে সমপরিমাণ দোয়া আমি পেয়ে যাব তাকে শহীদ প্রমাণ করবার জন্য হাদিসের অপব্যাখ্যা চালিয়ে মন গড়া ব্যাখ্যা দিয়ে গালিগালাজ করে জোরপূর্বক শহীদ হিসাবে ট্যাগ লাগাবার এক শ্রেণীর মানুষের বাতিক দেখে মনে হয় যে তারা যেন শহীদের সার্টিফিকেট বিতরণ করার দায়িত্ব নিয়েছে কাজেই বাড়াবাড়ি জিনিসটা ইসলাম সমর্থন করেনি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্লাম বলেন বাসিরু আলা তুনা ফেরু শুভ সংবাদ দিয়ে দাও মানুষকে ইগনোর করো না ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু মানুষকে সহজ করে দাও কঠিন করো না পোলাইট ভাষায় মানুষকে ইসলামটা তুলে ধরো মধ্যম পন্থা অবলম্বন করো কাজালিকে জানলা কুম উম্মাতান লিতাকুনু সুহেদা আলান নাস ওয়া ইয়াকুনুর আলাইকুম শাহিদা আল্লাহ পাক তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে গণ্য করেছেন যাতে তোমরা মানুষের সাক্ষী হতে পারো আর তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আমরা আমাদের ইমান টলমল করতেছে একজন মানুষকে কেন্দ্র করে কত লক্ষ গালিগালাজ পোস্ট হল কত লোকের ইমানের ক্ষতি হল কত লোক কত মুসলিম ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি ঘটাল একজন মানুষের বিদায়কে কেন্দ্র আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি যদি নিজের আত্মসমালোচনা করে অপরের দুষ্খসবার সময় তার কম হয়ে যাবে কোনো অবস্থাতেই আমরা মানুষের দোষ খুঁজতে যাই না যে সমস্ত দোষের কারণে জাতি ক্ষতিগ্রস্ত সেই দোষ অবশ্যই বলতে হবে এতে কোনো সন্দেহ নাই আপনার ছেলেকে আপনি বলবেন ওই লোকটা কাঁঠাল চোর ওই কাঁঠাল চোরের সাথে চলবি না লোকটা ভালো নয় তার আদবাখলাক ভালো নয় ওই লোকটাকে খাটো করাবার জন্য নয় আপনার ছেলেকে এই কাঁঠাল চোরের খপ্পর থেকে বাঁচাবার জন্য আপনি বলতেই পারেন এই লোকটা হাদিস পুরাণের অপব্যাখ্যা করে জাতির ক্ষতি করতেছে এই ডাক্তারটা ভুয়া ডাক্তার সার্টিফিকেট নাই পাল্টা ওষুধ লেখে ওর কাছে ওষুধ খায়ও না হিসাব করে যায়ও এগুলি জাতির কল্যাণের জন্য আপনি বলবেন এটা বলা দরকার অমকের ছেলের সাথে মেয়ের বিয়ে না না না না ওখানে আত্মীয়তা আপনার মতো লোকের চলবে না এটুকু বলার আপনার ইমানই দায়িত্ব নাকি বলবেন যে গিবত করেন কেন এখানে যে গিবত করা জরুরি এরকম গিবত রসুল্লাহাম করার অনুমতি দিয়েছেন এবং খোদ নবী সাল্লাহ সাল্লামও এরকম সতর্ক মহিলা সাহাবিকে বললেন যে মোয়াবিয়া হল কি বলে পয়সাবিহীন লোক মানে সালুক সালুক মানে হল নিঃস্ব মবিয়া রাজি আল্লাহ তালা নিঃস্ব ব্যক্তি আর আবু জাহান ও মায়ের ভিট করে খুব বেশি মায়ের ভিট সহ্য করতে পারবা যদি পারো তাহলে আবু জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও আর যদি পেটের ক্ষুধার সহ্য করতে পারো তাহলে মোয়াবিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও মোয়াবিয়ার বাড়িতে গেলে খাওয়া ঠিক মতো হবে না ও লোক গরিব মানুষ খুব কষ্টে থাকতে হবে দুনিয়াবি দৃষ্টিকোণে আর ওই লোক ওই লোকের রাগ বেশি কথা কথায় হাত তোলে চাবুক মারে এবার কোন জায়গায় যাওয়া তোমার ব্যাপার আল্লাহ নবী দুইজন সাহাবির দুইটা ত্রুটি উল্লেখ করলেন উল্লেখ করে বলেন এর মধ্যে এই সমস্যা ওর মধ্যে ওই সমস্যা কোন সমস্যা তোমার কোন সহজ সেই পথ তুমি বেছে নাও অমকের সাথে ব্যবসা শুরু করলে এই প্রবলেম অমকের সাথে শুরু করলে এই প্রবলেম এখন কোনটা তুমি সলভ করতে পারবা তোমার ব্যাপার এই ধরনের জরুরি কথাগুলি অবশ্যই আমরা বলতে পারবো আল্লাহ পাক বললেন ইয়া ইউহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ কালকের জন্য কি তুমি জমা করেছো তোমার হিসাব তুমি নিয়ে নাও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটাকে মিলায়ে রাখো আল্লাহর দরবারে কঠিন কাজ করায় হিসাব দিতে হবে নিজের হিসাবটা মিলাও আমরা সময় এগ্রেসিভ হয়ে যাই অনেক সময় আমরা বেসামাল হয়ে যাই যার ফলে আমরা কি করি আমাদের সহি আকিদার অনেক দিনই ভাই আছেন সহি আকিদা সালাদ পড়েন সহি আকিদায় জোরে আমি বলেন বুকের উপর হাত রাখেন জবরদস্ত আহলাদিস তিনবার আমিন কওয়া আহলাদিসও আছে এদেশে ঘোড়া খাওয়া আহলাদিস ঘোড়া খাওয়া হয়ে হালাল মনে করে ঘোড়া হালাল সমস্যা নেই কিন্তু ওরা খায়ে ডাইরেক্ট প্রমাণ করে দেয় তো ঘোড়া খাওয়া আহলাদিস তিনবার আমিন কয় তিনবার আমিন বলার হাদিসও আছে দুর্বল একসাথে তিনবার আমিন বলে এরকম আহলাদিসও আছে গোরাবাই আহ্লাদিস তাদেরকে বলা হচ্ছে যেরকম আহ্লাদিস আছে সালাতে আহ্লাদিস হাত বাঁধায় আহ্লাদিস যৌতুক না ওরে না আমি দাড়ি কামানো না না না দাড়ি কামানো ও হাদিস আমি মানি না আমি জোরে আমিন বলা আহ্লাদিস সেই লোক সহিয়া কিদায় আসছে আর তার শ্বশুর বাড়ির লোককে সকাল বিকাল কাফের মোশেক বলে গালি দিচ্ছে কিসের সহি আকিদা আপনার আপনি সহি আকিদা নিয়ে এখানে সালাত আদায় করেন আর আপনার শ্বশুরকে আপনি কাফের মোশেক বলে গালি দেন আপনার স্ত্রীর মনে কষ্ট লাগে আপনি জানেন না আপনি শ্বশুর বাড়ি যাবেন না ভালো কথা আপনার ব্যাপার কিন্তু আপনার স্ত্রীকে তো যাবার সুযোগ দেবেন আপনার শ্বশুর যদি কাফেরও হয় সেই কাফের পিতামাতার দুনিয়াবি দেখভাল করার দুনিয়াবি দেখশন করার দায়িত্ব ওই আপনার স্ত্রীর তো আছে আপনার স্ত্রীকে তো বারণ করতে পারেন শ্বশুর বাড়িতে সমস্যা আছে সেটা আপনি না যাবেন কিন্তু সে তো যাবে মেয়ে তো যাবে তার বাপকে দেখতে এতটুকু অধিকার আপনি দেন না আপনি বললেন সহিয়াদিস এরকম সহিয়াদিস এরা হলো কি অতি অতি কি বলে ওটাকে চরমপন্থা এই অতি চরমপন্থা এবং অতি শৈথিল্যবাদ এটার মাঝখানে হল ইসলাম আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াফির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন